মতলবর চাচা তুমি মতলবর চাচা তুমি দেখাও কত খেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবেল মতলবর চাচা তুমি মতলবর চাচা তুমি দেখাও কত খেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে আচার বিচার লাগলে তোমার খুশির সেই চাপা মেরে বলতে পারো পকেট গরম চাই আচার বিচার লাগলে তোমার খুশির সীমানা চাপা মেরে বলতে পারো পকেট গরম চাই অগোচরে গালি দিয়ে অগোচরে গালি দিয়ে সামনে মাখাও জেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারো বেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে মতলবর চাচা তুমি মতলবর চাচা তুমি দেখাও কত খেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে লাগে ভালো মুখে মধু অন্তরে বিষ ভেতরটা তাই কালো পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে লাগে ভালো মুখে মধু অন্তরে বিষ ভেতরটা তাই কালো ধাপ্পা বাজি ধাপ্পাবাজি বাজি ভেলকি বাজির খেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে মতলবর চাচা তুমি মতলবর চাচা তুমি দেখাও কত খেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে সমাজটাকে কলুষিত করলো এমন চাচা আম জনতার একটু আশা শান্ত ভাবে বাঁচা সমাজটাকে কলুষিত করলো এমন চাচা আম জনতার একটু আশা শান্ত ভাবে বাঁচা এসব চাচার নাকে ঢুকাও এসব চাচার নাকে ঢুকাও সরিষার তেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে মতলবর চাচা তুমি মতলবর চাচা তুমি দেখাও কত খেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে মতলবর চাচা তুমি মতলবর চাচা তুমি দেখাও কত খেল পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে পরের মাথায় লবণ থইয়া ভাঙতে পারবে